لأذبحنه أو ليأتيني بسلطان مبين আমি উহাকে কঠিন শাস্তি দিব কিংবা জবেহ করিব নতুবা উহাকে আমার নিকট যুক্তিসঙ্গত কারণ দর্শাইতে হইবে فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين কিছু সময় অতিবাহিত হইতেই সে আসিয়া বলিল আমি এমন সব তথ্য লাভ করিয়াছি যাহা আপনার জানা নাই আমি সাবা সম্পর্কে নিশ্চিত তথ্য লইয়া আসিয়াছি আমি সেখানে একজন মহিলা দেখিয়াছি সে এই জাতির শাসনকর্ত্রী তাহাকে সর্বপ্রকার সাজ সরঞ্জাম দেওয়া হইয়াছে আর তাহার সিংহাসন বড়ই মর্যাদা সম্পন্ন وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون আমি দেখিলাম যে সে এবং তাহার জাতির লোকেরা আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে সিজদায় অবনত হয় শয়তান তাহাদের কাজকর্মকে তাহাদের জন্য চাকচিক্যময় বানাইয়া দিয়াছে এবং তাহাদিগকে প্রকৃত রাজপথ হইতে বিভ্রান্ত করিয়া রাখিয়াছে এই কারণে তাহারা সোজাপথটি পায় না ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون শয়তান তাহাদিগকে বিভ্রান্ত করিয়াছে যেন তাহারা সেই আল্লাহকে সিজদা না করে যিনি আসমান ও জমিনে গুপ্ত জিনিসগুলিকে বাহির করেন আর তিনি সবকিছুই জানেন যাহা তোমরা গোপন করিতেছ এবং প্রকাশ করিতেছ আল্লাহ ছাড়া আর কেহ বন্দেগী পাওয়ার যোগ্য অধিকারী নাই যিনি মহান আরসের অধিপতি قال سننظر أصدقت أم كنت من الكاذبين সুলাইমান বলিল আমি এখনই দেখিব তুই সত্য বলিয়াছিস না মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون আমার এই চিঠি লইয়া যা এবং ইহাকে সেই লোকদের নিকট নিক্ষেপ কর তারপর আলাদা হইয়া সরিয়া দাঁড়া এবং লক্ষ্য কর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 সহিত অপর কোন ইলা আছে কি বরং ইহাদের অধিকাংশ লোকই অজ্ঞ মূর্খ أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون কে তিনি যিনি ব্যাকুল ও অস্থির ব্যক্তির দোয়া শোনেন যখন সে তাহাকে ডাকে এবং কে তাহার কষ্ট দূর করেন আর তোমাদিগকে খলিফা নিয়োগ করেন কে আল্লাহর সহিত অপর কোন ইলা আছে কি তোমরা খুব সামান্য চিন্তা ভাবনা করিয়া থাকো আর কে তিনি যিনি স্থলভাগ ও সমুদ্রের অন্ধকারে তোমাদিগকে পথ দেখান আর কে শিও রহমতের পূর্বে বায়ুর প্রবাহ পাঠান সুসংবাদ রূপে আল্লাহর সহিত অপর কোন ইলা আছে কি ইহারা যে শীত করে তাহা হইতে আল্লাহ অনেক ঊর্ধ্বে ইলাহুম يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم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 তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত তুমি মৃতদিগকে শুনাইতে পারো না যেসব বধির পৃষ্ঠ ফিরাইয়া পালাইয়া যাইতে থাকে তাহাদের পর্যন্ত তুমি তোমার আহ্বান পৌঁছাইতে পারো না إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون আর না তুমি অন্ধ লোকদিগকে পথ দেখাইয়া বিভ্রান্তি হইতে রক্ষা করিতে পারো তুমি তো তোমার কথা সেই লোকদিগকেই শুনাইতে পারো যাহারা আমার আয়াতের প্রতি ইমান আনে এবং তারপর আত্মসমর্পণকারী হইয়া যায় وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون আর যখন আমাদের কথা সত্য হওয়ার সময় তাহাদের নিকট আসিয়া পৌঁছিবে তখন আমরা তাহাদের জন্য একটি জন্তু জমিন হইতে বাহির করিব সে তাহাদের সহিত এই কথা বলিবে যে লোকেরা আমাদের আয়াতগুলিকে নিঃসন্দেহে বিশ্বাস করিত না أمة فوجا ممن يكذب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 আমি তো শুধু সাবধানকারী وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون তাহাদিগকে বল সব প্রশংসা আল্লাহরই জন্য অতি শীঘ্রই তিনি তোমাদিগকে তাহার নিদর্শনসমূহ দেখাইবেন তোমরা তাহা চিনিয়া লইবে তোমার রব বেখবর নহেন সেই সব আমল সম্পর্কে যাহা তোমরা করিতেছ